জন্ম আমার যদি হতো আরবে মকামদিনার কোন গ্রামে জন্ম আমার যদি হতো আরবে মকামদিনার কোন গ্রামে জন্ম আমার যদি হতো আরবে মকামদিনার কোন গ্রামে তোমার দিদার লাভে ধন্য হতাম বারবার দেখে মন জোড়াতাম বারবার দেখে মন জোড়াতাম বারবার দেখে মন জোড়াতাম বারবার দেখে মন জোড়াতাম জন্ম আমার যদি হতো আরবে মক্কামদিনার কোন গ্রামে জন্ম আমার যদি হতো আরবে মক্কামদিনার কোন গ্রামে তোমার দিদার লাভে ধন্য হতাম বারবার দেখে মন জোড়াতাম বারবার দেখে মন জোড়াতাম বারবার দেখে মন জোড়াতাম বারবার দেখে মন জোড়াতাম যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজও পৃথিবী তাদের স্মরণ করে যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজও পৃথিবী তাদের স্মরণ করে যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজ পৃথিবী তাদের স্মরণ করে ধরনীর সেরা মানুষ হয়েছে তারা ধরনীর সেরা মানুষ হয়েছে তারা ধরনীর সেরা মানুষ হয়েছে তারা আমিও তাদের মতো সফল হতা নবী তোমায় দেখে মন জোড়াতাম তোমায় দেখে মন জোড়াতাম জন্ম আমার যদি হতো আরবে দিনার কোন গ্রামে জন্ম আমার যদি হতো আরবে দিনার কোন গ্রামে তোমার দিদার লাভে ধন্য হতাম বারবার দেখে মন জোড়াতাম বারবার দেখে মন জোড়াতাম বারবার দেখে মন জোড়াতাম বারবার দেখে মন জোড়াতাম মদিনার পথের ধুলি শরীরে মেখে সুরমা বানাতা মহানয়নে রেখে মদিনার পথের ধুলি শরীরে মেখে সুরমা বানাতা মহানয়নে রেখে মদিনার পথের ধুলি শরীরে মেখে সুরমা বানাতা মহানয়নে রেখে সেই স্মৃতি এই বুকে ধারণ করে সেই স্মৃতি এই বুকে ধারণ করে সেই স্মৃতি এই বুকে ধারণ করে মধুর মিশিয়ে ছবি একে যেতাম নবী তোমায় দেখে মন জোড়াতাম তোমায় দেখে মন জোড়াতাম জন্ম আমার যদি হতো আরবে মকামদিনার কোন গ্রামে জন্ম আমার যদি হতো আরবে মকামদিনার কোন গ্রামে তোমার দিদার লাভে ধন্য হতাম বারবার দেখে মন জোড়াতাম বারবার দেখে মন জোড়াতাম বারবার দেখে মন জোড়াতাম বারবার দেখে মন জোড়াতা জন্ম আমার যদি হতো আরবে মক্কামাদিনার কোন গ্রামে জন্ম আমার যদি হতো আরবে মক্কামাদিনার কোন গ্রামে তোমার দিদার লাভে ধন্য হতাম বারবার দেখেই মন জোড়াতাম বারবার দেখেই মন জোড়াতাম বারবার দেখেই মন জোড়াতাম বারবার দেখেই মন জোড়াতাম বারবার দেখে মন জোড়াতাম বারবার দেখে মন জোড়াতাম